বিষয়বস্তু হচ্ছে বর্তমান যুগে যে বিভিন্ন দলগুলি ইসলামের সাথে সম্পৃক্ত বা ইসলামী দল নামে পরিচিত এই দলগুলি সম্পর্কে প্রশ্ন নম্বর একশো আমাদের আল আজা আল মুফিদা কিতাবের বলছেন জিজ্ঞাসাকারী যে মা ওয়াজহ নিসবাতিল জামাতিল মৌজুদা ইয়ম এল আল ইসলাম বর্তমান যুগে যেই জামাতগুলি বিদ্যমান সেগুলির ইসলামের সাথে কি ধরনের সম্পর্ক মানে সেগুলি ইসলামিক দল সবগুলি আর যে নামটা বলা হচ্ছে এটা কতটুকু ঠিক আওয়াসফহুম বিল ইসলামিয়া অথবা অন্য ভাষায় জিজ্ঞাসা করা যেতে পারে জিজ্ঞাসাকারী বলছেন যে এই বিভিন্ন দলগুলিকে সংগঠনগুলিকে ইসলামী দল বলে আখ্যায়িত করা ইসলামী দল বলে নামকরণ করা যেগুলি হচ্ছে ইসলামিক দল বা ইসলামিক সংগঠন এটার বিধান কি অসেহাত এতলাক লাফিল জামাত আলিহিম আর এগুলিকে জামাত বলা এগুলিকে দল বা জামাত বলা জামাত জামাতুনের বহু বচন একটি দল জামাতুন আর জামাত মানে অনেকগুলি দল তো এগুলি সবগুলি দল বা সেই দলের যারা সদস্য বা সেই দলের অনুসারী সেই দলের অংশ তারা নিজেদেরকে দল বলছে এবং তার সাথে সাথে ইসলামী দল বা ইসলামী জামাত বলছে তো এই বিভিন্ন দলগুলি সবগুলিকে ইসলামী দল বলা আর এগুলোকে জামাত শব্দ দিয়ে আখ্যায়িত করা যেগুলো ইসলামী জামাত জামাত ইসলামিয়া জামাতুল ইসলামী আরবিতে মানে যে কোনো ইসলামিক দল এই নামটি যে তারা নিয়েছে এর বিশুদ্ধতা কতটুকু এই নামটা তাদের বলাটা কেমন ঠিক না বেঠিক আমরা তো জানি যে হোজাইফারজি আল্লাহ তালানহর প্রসিদ্ধ হাদিস সে রয়েছে ওয়াইনামাহিয়া জামাত ওয়াহেদা ইসলামে মাত্র একটি জামাতের কথা রয়েছে কামাফি হাদিস হোজাইফা রজি আল্লাহ যেমন হোজাইফা রাজি আল্লাহ তালানহর হাদিসে প্রসিদ্ধ হাদিস সহি যে হাদিসটি রয়েছে আর অন্য হাদিসের কিতাবেতে রয়েছে নবী সাল্লাহ যে ফিতনার কথা বললেন হোজাইফা জিজ্ঞেস করতেন মন্দ সম্পর্কে লোকেরা জিজ্ঞাসা করতো ভালো সম্পর্কে এই হাদিস যে শুরু হয়েছে লোকেরা জিজ্ঞেস করতো রাসুল্লাহামকে ভালো দিক সম্পর্কে কল্যাণ সম্পর্কে আমি জিজ্ঞেস করতাম সার মন্দ সম্পর্কে খারাপ অবস্থা সম্পর্কে মুসলিম উম্মার মাখাফাত আইয়ুদ রেখানি যাতে করে খারাপটা মন্দটা অনিষ্ট আমাকে পেয়ে না যায় আমি মন্দে লিপ্ত না হই ওই হাদিসের এক জায়গায় রয়েছে যে তুমি কি করবে এলজাম জামাত আল মুসলিম মুসলিমদের জামাত এক বছর একটি জামাত এবং তাদের এমামকে কি করবে আঁকড়ে ধরবে যদি মুসলিম জামাত না থাকে আর তাদের এমামও না থাকে শাসক না থাকে এমাম মানে এখানে মসজিদের এমাম নয় আর কোনো দলের হ্যাঁ, সভাপতি আর সেক্রেটারি নয় জেনারেল সেক্রেটারি নয় আর হ্যাঁ, কোনো এরকম কিছু না বরং আমিরও না বরং এ হচ্ছে শাসক মুসলিম শাসক এবং মুসলিম শাসকের নেতৃত্বে জামাত যদি না থাকে তাহলে ফাতাজালিল ফেরাকা কুল্লাহা সবগুলি ফেরকাকে বর্জন করো সবগুলি দলকে বর্জন করো তাহলে বিভিন্ন যে ফেরকাগুলি রয়েছে সবগুলিকে বর্জন করতে বলেছেন যখন বর্জন করতে বলেছেন রসুল্লাহ তখন বহু বচন বলেছেন মানে অনেক দল উপদল হবে সবগুলি বর্জন করো আর জামাত এবং জামাতের ইমামকে আঁকড়ে ধরতে বলেছেন তো এই ছিল প্রশ্ন অর্থাৎ ইসলাই জামাত বলে যে পরিচিত জামাতগুলি রয়েছে বা দলগুলি রয়েছে এ সম্পর্কে এবং এর ইসলামের সাথে সম্পর্কটা কতটুকু আর এগুলোকে জামাত বলাটাই কতটুকু ঠিক এই হচ্ছে প্রশ্ন আল জবাব শেখ সরিফ ফৌজান হাফজাল্লাহ বলছেন আল জামাত ফেরাকুন তু জাদু ফিকুল্লে জামান বিভিন্ন যে জামাতগুলি রয়েছে এগুলি হচ্ছে ফিরকা ফিরকাতনের বহুবচন হচ্ছে ফেরাক বিভিন্ন ফিরকা এগুলি এগুলি জামাত না এগুলি হচ্ছে বিভিন্ন ফিরকা তু যাদু ফিকুল্লে জামান যা প্রত্যেক যুগে পাওয়া যায় শুধু আজকের যুগে না বিভিন্ন যুগে খেরুল করুনের পরে নবী সাল্লা ইসলামের সাহাবাই কেরামদের শেষ যুগ থেকে ফিরকা বেরোতে শুরু হয়েছে খারেজি ফিরকা একদিকে আর একদিকে রাফেজি শিয়া ফিরকা তারপরে ধীরে ধীরে কাদরিয়া মুরজিয়া জাহামিয়া এগুলো হচ্ছে সব ফেরাক যতগুলি সুফিদের ফেরকা রয়েছে এগুলো বলবেন না যেগুলি জামাত জামাত এগুলো ফিরকা সব ফিরদের যেসব দলগুলি রয়েছে ফেরাক এগুলি আমরবে গরিব আর এটা কোনো আশ্চর্যজনক বিষয় নয় জি এটা কোনো আশ্চর্যজনক বিষয় নয় বা কোনো নতুন কথা নাই যে আজকের যুগে শুধু এতগুলি দল উপদল পাওয়া যাচ্ছে কারণ রসুল্লাহ সাল্লাহাম চোদ্দশো বছর আগে যখন কোন দল উপদল ছিল না একটি জামাত ছিল এই উম্মত নাস উম্মাত ওয়াহেদা রসুল্লাহ সাল্লামের এমামতিতে নেতৃত্বে হ্যাঁ এম্মত রসুল এক দিন ইসলাম এক কাবা এক কিতাব এক উম্মতি এক হ্যাঁ আহেদা এক তো <clears throat> তখন রসুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন যখন মানুষ কল্পনা করেন যে আমরা এত দলে বিভক্ত হয়ে যাবে তখন বলে দিয়েছেন রসুল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করে যে এমন সময় আসবে যখন এই উম্মত বহু ফিরকায় বিভক্ত হবে ওই ফিরকাগুলি কতটি হাদিসটা বলছে এই জন্য বহু বললাম সংখ্যাটি বললাম না কালা বলেন ইফতার কাতির ইয়াহুদা আলা এহদা ওসাবিনা ফিরকা রসুল্লাহ বলছেন যে অতীতে ইয়াহুদিরা একাত্তরটি দলে বিভক্ত হয়েছে ইয়াহুদিদের এই দলগুলিকে রসুল্লাহ জামাত বলেন কি বলেছেন ফিরকা বলেছেন ফারাকা এফরকা মানে জুদা হয়ে যাওয়া আলাদা হয়েছে নবীর আদর্শ থেকে তারা জুদা হয়ে গেছে পৃথক হয়ে গেছে মুসাল ইসলাম আদর্শের উপর এগুলো নেই বিকৃত ধর্মের অনুসারী সব একাত্তর ভাগে বিভক্ত হয়েছে আকাতের নাসারা আলা সেন্তাইন এনা ফেরকা আর খ্রিস্টানরা বাহাত্তরটি দলে বিভক্ত হয়েছে যাদের অধিকাংশই তৃত্ববাদ বিশ্বাসী জি হ্যাঁ যদিও তাদের মধ্যে আকিদার বহু মত পার্থক্য রয়েছে কিন্তু সবগুলি বিকৃত ধর্মের অনুসারী হয়েছে এক কথায় খ্রিস্টানদের দিন বিকৃত দিন আর শীঘ্রই আমার উম্মত বিভক্ত হবে তেহাত্তর দলে তেহাত্তরটি ফেরকায় অধিকাংশগুলি ফিরকা একটি জামাত ছাড়া বাকি সবগুলি ফিরকা এই জন্য একসাথে কি বলেছেন তেহাত্তর ফিরকা বলেছেন কিন্তু যারা আসল জায়গায় কায়েম আছে তারা ফিরকা না তারা হচ্ছে জামাত এই কথাটি আমি অনেক আগে থেকে আমার আলোচনা বলেছি জামাত আর ফিরকাতে পার্থক্য এবং এই বিষয়টি বোঝানোর জন্য আমি একটা পারিবারিক আমাদের দেশের যে কাঠামো আছে ওর উদাহরণ দিয়ে থাকি শুরু থেকে জি হ্যাঁ বাপ মায়ের সাথে একটা ছেলে আছে আর দশ ছেলে নয় ছেলেই আলাদা হয়ে জুদা হয়ে বউ নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আলাদা হয়ে গেছে তো কারা জুদা হয়েছে বলবেন যার নয় মেজরিটি যারা সংখ্যাগরিষ্ঠ নয় জন না এই একজন হ্যাঁ ওরা তো মেজরিটি দল ভারী তারপরে বলবো ওরাই জুদা হয়েছে তাই না ওরা কি হয়েছে আসল জায়গা থেকে কি হয়েছে বিচ্ছিন্ন হয়ে সরে গেছে ওরা সরে গেছে যদিও দল ভারী ওদের নয় জন ওরা তারপর বললাম যে ওরা এক হয়ে আছে ওরা নয় জনই একা না যে একা আছে ওই ঠিক আছে দশ ভাইয়ের মধ্যে একজন বাপমার সাথে ওই ঠিক আছে তাই না সহজভাবে বোঝানোর জন্য এই কথাটি বুঝছেন রসুর উল্লাহ ইসলামের সাথে তার সন্ন্যার সাথে তার ইন্তেকালের পরে তার সাহাবাই কেরামদের সাথে হ্যাঁ তাবাইনদের সাথে তাবা তাবাইনদের সাথে আইম্মা আরবার সাথে চার ইমামের সাথে একজনকে নিয়ে আবার একজনের দোহাই দিয়ে সরে গেলে হবে না চার ইমামের সাথে আছে আর সবার সমান শ্রদ্ধা করে একজনকে আকাশে উঠায় আর একজনের কুৎসা গায় না না না এটা হলে সন্ন্যতের আদর্শ না এটা জামাতের আদর্শ নয় সবাইকে সমান নজরে দেখাবো হানিফা শাফি মালিক আহমদ কি জি জি যদিও এদের হ্যাঁ সংখ্যা একেবারে স্বল্প একেবারে কম তারপরে এরে হচ্ছে জামাত এরে হচ্ছে জামাত কারণ জামাতের সাথে আছে জামাতের সাথে মূলের সাথে আছে আসল জায়গায় আছে রসুল্লাহাম বলছেন যে শীঘ্রই আমার উম্মত বিভক্ত হবে তেহাত্তর ফিরকাই কুল্ল হাফিনার সবগুলি জাহান নামে যাবে ইল্লা ওয়াহেদা একটি ছাড়া একটি ছাড়া সেই দলটি সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় রসুল উল্লাহাম অমান আল্লাহ হোম বিভিন্ন শব্দ দিয়ে এসছে অমা হিয়া রসুল আল্লাহ সেই দলটি কি তখন রসুল উল্লাহাম হয় জামাত বলেছেন হোমল জামাত ওই দলটি হচ্ছে জামাত আসল জায়গায় আছে ওরাই হচ্ছে আসল জামাত যে দলটি হচ্ছে হ্যাঁ ফিরকাতুন নাজিয়া তাইফাতুন মনসুরা নাজাদপ্রাপ্ত দল সাহায্যপ্রাপ্ত দল যে দলটি সবসময় সে উঁচু করে থাকবে হকের কথা মানুষের মাঝে প্রচার করতেই থাকবে তাদের অপদস্থ করে কেউ ক্ষতি করতে পারবে না ক্ষতি করার চেষ্টা করবে আরেক দিকে শক্তিশালী হবে দাওয়াতের কাজ হইতেই থাকবে জি হ্যাঁ তাইফা মানুষরা আল্লাহ সাহায্যের দায়িত্ব নিয়েছেন ওই জন্য মানুষরা সাহায্যপ্রাপ্ত দলটি ওরা এই আদর্শের উপর কায়েম থাকলে এরাই নাজাত পাবে আল্লাহর আজাব থেকে এরা জাহান্নামের আগুনের সম্মুখীন হবে না আজাবের সম্মুখীন হবে না কারণ এরা শেরিক বেদার থেকে মুক্ত সুতরাং এদের নাম ফিরকায়ে না জিয়ে হাদিসেও রয়েছে এই হাদিস দ্বারা ফিরকায় নাজিয়া শব্দটি প্রমাণিত হয় আর সহি বুখারির ওই হাদিসটি যে হাদিসমিনুম্মতি জাহেরিন এখান থেকে এই জামাতের নাম হচ্ছে তায়েফায় মনসুরা ওই একটি দল এই একটি দল এই দলের লক্ষণ জামাত বলেছে রসুল্লাহ অথবা কি বলেছেন মা আনা আলিহিলিয়ম ওয়াসহাবি আমি যে আদর্শের উপর আছি আর আমার সাহাবাই কেন যে আদর্শের উপর থাকবে বা আছে সে আদর্শের উপর যারা থাকবে কেমন পর্যন্ত তারাই হচ্ছে জামাতের লোক তারাই হচ্ছে নাজাদ প্রাপ্ত তারাই হচ্ছে সাহায্যপ্রাপ্ত লক্ষণ বলে দিয়েছেন আলামত নাম বললে হ্যাঁ নামটাকে রিজার্ভ করে নিত যে এই নামে জান্নাতে নিয়ে যাবে কিন্তু নামে জান্নাতে যেহেতু নিয়ে যাবে না কামে জান্নাতে নিয়ে যাবে আকিদা আমলি হ্যাঁ কর্মে নেক আমলি সহি মানহাজে তৌহিদ সন্নাতে জান্নাতে নিয়ে যাবে শির বেদাত মুক্ততা জান্নাতে নিয়ে যাবে গোমরাহি ফাঁসে কি মুক্ততা জাহান্নামে নিয়ে যাবে সুতরাং রসুল্লাহ সাল্লাম এই শব্দগুলি বলেছেন একটি জামাত হচ্ছে তাহলে নাজাদ প্রাপ্ত বাকিগুলি ফিন্নারে ফিন্নারে মানে চিরকালে জাহান্নামে নাই জাহান্নাম ওদের শাস্তি সেই শাস্তি এত দূরে চলে যাবে কিছু লোক বা কিছু দল যে চিরকালে শাস্তি হতে পারে ইসলাম থেকে চলে গেছে দূরে সরে বেরিয়ে গেছে আবার কিছু আছে ইসলামের মধ্যেই থাকবে কিন্তু বেশ কিছু দূরে চলে গেছে বেশ কিছু দিনের শাস্তি আবার কিছু লোক আছে ইসলাম থেকে সামান্য দূরে গেছে এই কথাটি শেষখানে সোহেল ইঙ্গিত করেছেন যেন ভেঙে দিচ্ছে এখানে অল্প কিছু দূরে সরেছে বেশি দূরে সরেনি অল্প কিছু দূরে সরেছে নবী আদর্শ থেকে সাহাবাগান আদর্শ থেকে সুতরাং অল্প শাস্তি আর এই শাস্তি বাস্তবে হইতেও পারে অল্প শাস্তি অথবা এই শাস্তি দুনিয়ার শাস্তি দিয়ে কাফারা মোচন হয়ে যেতে পারে আবার কবরের আজাম শাস্তি দিয়ে কাফারা মোচন হয়ে যেতে পারে এই হাদিসের অর্থ কখনো এই নয় যে সবগুলি জাহান নামে যাবে একেবারে আপনি নিশ্চিত হয়ে বলবেন এগুলো এদের পানিশমেন্ট হচ্ছে জাহান্নাম যেমন আমরা ছেলে মেয়েদের দুষ্টমিতে হ্যাঁ যখন অবাধ্য হয় তখন বলি যে তোর শাস্তি হচ্ছে মায়ের কিন্তু অনেক সময় মারেন না বেশিরভাগই মারেন না হয়তো তোর শাস্তি মায়ের ছাড়ার কিছু না মানলেন না ধমক টমক দিয়ে তোবা টমক করিয়ে ভুল স্বীকার করিয়ে হ্যাঁ নথি স্বীকার করলো ব্যাস কাজ হয়ে গেছে আপনার উদ্দেশ্য হচ্ছে ঠিক করে না জি তো আল্লাহর রহমত আছে নবী সালাম শফাত আছে আরও বিভিন্ন আল্লাহর রহমত পাওয়ার দশটি উপায় আছে ইবিন উল্লেখ করেছেন তার উল্লেখ করেছেন একটা আলোচনা আমার এরকম আছে যে দশটি আল্লাহর রহমত পাওয়ার উপায় যারা পাপিষ্ট জাহান্নাম যাদের জন্য হয়েছে স্থায়ী নয় অস্থায়ী জাহান্নাম তাদেরও আল্লাহর পক্ষ থেকে নাজাতের জন্য দশটি উপায় আছে এ উপায় কোনো একটা উপায় যদি ওকে পেয়ে যায় তাহলে রেহাই পেয়ে যাবে রেহাই পেয়ে যাবে এত আল্লাহ ছাড় দিয়েছেন এত আল্লাহ ছাড় দিয়েছেন মুসলিমকে মুমিনকে জি কিন্তু এর মানে এই না যে বড় শির করে মরবেন আর ছাড় দিয়েছেন না না না বেনামাজি মরবেন আল্লাহ ছাড় দিয়েছেন না না না কমপক্ষে ইসলামটাকে টিকিয়ে যেতে হবে তাই শেখ সাল ফজন তারপরে বলছেন ফৌজুদুল জামাতে অজুদুল ফেরাক হাজ আমরুল মারুফ সুতরাং বিভিন্ন দলের হ্যাঁ, বাস্তবতা এবং বিভিন্ন ফিরকার বাস্তবতা যে বাস্তবে থাকবে এটা আমরুল মারুফ এটা সর্বজন বিদিত বিষয় সবার জানা কেন বিশ্লেষণ বলেছেন হবে তেহাত্তর দলে ভাগ হবে সারা উম্মতের আলেমরা যত ঐক্য ঐক্য করুক আরে যে যুগে আমাদের চাইতে ভালো নেক লোকেরা ঐক্য ঐক্য করেছেন তখন হ্যাঁ দলবাজি শুরু হয়েছে হ্যাঁ আর ফিরকা পয়দা হওয়া শুরু হয়েছে সুতরাং এটা হবেই বাস্তবে এটাকে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে আর তার একটা ভিত্তি আছে মৌলিক নীতিমালা আছে খেয়াল খুশি বললে হবে না ব্যাস আমরা সবারটা মেনে নিই আপনারটা আমি মেনে নিই আমারটা আপনি মেনে নি আর সব এক হয়ে যায় আজকাল যে দাওয়াত চলছে এতে কোনোদিন এক হবে না আর হয় নাই এটি একটি বড় গুমরাহি এবং মানুষকে ধোকা দেওয়া যে এরা ঐক্যের ডাক দিচ্ছে তাদের ঐক্য ডাকের কোনো ভিত নেই ওসুল নেই দবাবেত নেই কায়দা কানুন নেই নীতিমালা নেই কিসের ভিত্তিতে আমরা এক হচ্ছি কোন কথার ভিত্তিতে এক হবো কোন কথার ভিত্তিতে আপনার সাথে এক হইতে পারবো না না না না ব্যাস খেয়াল খুশি এগুলি মানুষকে ধোকা দেওয়া জনগণকে ও আখবরান আনহ রসুল্লাহ সাল্লাম রসুল্লাহ সে সম্পর্কে জানিয়ে দিয়েছেন একাধিক হাদিসে জানিয়ে দিয়েছেন যে দল হবে বিভিন্ন জামাত পয়দা হবে হবে তাই আরেকটি হাদিসে রয়েছে অবুদাউদের হাদিস তাতে রয়েছে ওয়াকাল মাইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতলাফান কাসীরা শোনো তোমাদের মধ্য থেকে যারাই দীর্ঘায়ু হবে কিছুদিন বাঁচবে রসুল্লাহ পরে কিছুদিন বাঁচবে সাহাবিরাকে বলছে তোমরাও দেখতে পাবে ফাঁসায়ারা ইখতলাফান কাজিরা নিশ্চয়ই তারা অচিরেই তারা ইখতলাফান শুধু ইখতলাফ না কাজিরা অনেক কি দেখবে ইখতলাফ মতবিরোধ দেখবে মত পার্থক্য দেখবে ইখতলাফ দেখবে ইখতলাফ ইফতেরাকের তুলনায় হালকা ইফতেরাক মানে ইখতলাফের ভিত্তিতে দল পাকিয়ে নেওয়া এটা অনেক পরে শুরু হয়েছে আর ইখতলাফ মানে মত পার্থক্য হওয়া হ্যাঁ দলের গোড়া অন্ধ হয়ে যাওয়া ধীরে ধীরে শুরু হয়েছে অত তাড়াতাড়ি শুরু হয়নি এই জন্য সাহবাইকে আমাদের যুগে শুধু দুটোই গুমরা ফিরকা পাওয়া যায় একটা হচ্ছে রাফেজি শি আর একটা হচ্ছে খারেজি চরমপন্থীরা জি যদিও কাদিয়া বেরিয়ে গেছিল সাহাবাই কেরামদের শেষ জামানায় যেমন বাসরা থেকে তখন আবদুল্লাহ নোমার রাজি আল্লাহ যেহেতু দীর্ঘ সময় পেয়েছিলেন লম্বা হায়াত ছিল তার কাছে এসে লোকের এসে জিজ্ঞেস করলো যে বাসরাতে কিছু লোক পাই দেয় যারা বলছে যে ইন্নালামরা আনিফুন যা হচ্ছে হচ্ছে কিছু লিখা নেই তোকদের কিছু লিখা নেই আমরা যা করছি তাই হচ্ছে তাহলে কাদেরিয়া শুরু হয়ে গেছিল এরকম কিছু ফিরকা শুরু হয়েছিল কিন্তু সবগুলি ফিরকা যা পরবর্তীতে আসলো শত শত ফিরকা যদি ভেঙে ভেঙে বলি তো তেহাত্তর থেকে আরো কত বেড়ে যাবে কিন্তু এই তেহাত্তর মোটা মোটা তেহাত্তর বড় বড় দল তেহাত্তরটি হবে বলা হয়েছে এই তেহাত্তর বলে ছোট ছোট দল সুইয়াকিদের মধ্যে দলাদলি করছে বলছে এইগুলো একটা করে তেহাত্তর মধ্যে না না নাই সবগুলি হ্যাঁ মিলিয়ে এক করতে হবে হয় আহলে সন্না না হয় আহলে বিদাত আর আহলে বিদাত তখন বাহাত্তর ফিরকা আর আহলে সন্না একটা দল আহলে জামা একটা দল হবে আর আহলে বেদাত হচ্ছে বাহাত্তরটি তো রসুল্লাহ সাল্লাম এই কথাই বলেছেন জি এই হাদিসটি আবু মুসনাদ আহমদে রয়েছে তাই বলছেন শেখ ওয়ালাকিনাল জামাত আল্লাতি ইয়াজিব সাইরু মাহা ওয়াল ইখতিদাউ বিহা ওয়াল ইনজামাউ ইলাইহা জামাতু আহলি সুন্নাত ওয়াল জামা আল আন নাজিয়া তবে যেই জামাতটির সাথে চলা আবশ্যক এবং তার অনুসরণ করা ইকতিদা মানে অনুসরণ করা আবশ্যক অল এনজেমাম এলেইহা এবং তাতে তার সঙ্গ দেওয়া এবং তার সাথে এক হয়ে যাওয়া যেটি হ্যাঁ ঐক্য পোষণ করা এবং তার সাথে মিলিত হওয়া আবশ্যক সেই জামাত হচ্ছে হে জামাত আহলি সুন্নাতে ওয়াল জামা যেটি হচ্ছে আহলু সন্না ওয়াল জামা যারা সুন্নাতওয়ালা এবং জামাতওয়ালা নামে শুধু আহলি সোনাল জামা নয় কারণ ভারত বাংলাদেশ পাকিস্তানে নামে আহলি সোনাতল জামাত প্রসিদ্ধ ওরাই যারা সবচেয়ে বেশি কবর মাজার পূজা করতে পারে আর মিলাদ করতে পারে ক্যাম করতে পারে নবীকে হাজার নাজির বলতে পারে আলেমুল গায়ব বলতে পারে হ্যাঁ মুখতারি কুল বলতে পারে আর নবী নূরের পয়দা নবীর ছায়া ছিল না ইত্যাদি ইত্যাদি বলতে পারে যত বেদাত শির করতে পারে ভারত বাংলাদেশ পাকিস্তান ওরা হচ্ছে আহলুসন্নত নাম নাই কাজে আহলুসন্নতল জামাত কাজে আল জামাত কারা আহলুসন্না মানে সুন্নত রসুল্লাহ রসুল্লাহামের তরিকাওয়ালা আহল মানে ওয়ালা ওয়াল জামা মানে জামাত সাহাবা কারণ আদর্শ জামাত হচ্ছে একমাত্র সাহাবাই কেরামদের জামাত সুতরাং সাহাবাই কেরাম জামাতের অনুসার জামাতওয়ালা হাদিসওয়ালা সন্নাওয়ালা রসুল তরিকাওয়ালা আর তার সাথে রসুলের তরিকার তো দাবি সবাই করতে পারে সেজন্য ওইটা একটু একটু ভেরিফিকেশনের জন্য ওটাকে যাচাই করার জন্য ওটাকে সূক্ষ্মভাবে আসলে কি খাঁটি আলোচন না ওর হ্যাঁ মাপকাটি হচ্ছে জামাতের অনুসারী হইতে হবে সাহাবাই কেন জামাতের অনুসারী সাহাবাই কেরামদের জামানায় যা ছিল না তা যদি দিন বলে আকিদা আমলের ক্ষেত্রে করে তাহলে সেটা হচ্ছে বেদাতি জামাত আলোচনা নাই তো বলছেন যে সেই জামাতটি হচ্ছে আহলুসন্নাতে জামা সেই জামাতের নাম ভারত উপমহাদেশে যখন আহলুসত জামাত এই নামটি নিল বেরেলুবিরা রেজবিরা তখন যারা কোরআন সরান অনুসারী অলমাই কেরাম তারা তারা দেখলেন যে আমাদের পরিচিতির জন্য এসব এত ভ্রষ্টতার মধ্যে এত দলের মধ্যে আমাদের একটা এমন নামের প্রয়োজন গুণগত যেটা দিয়ে আমরা নিজেকে পরিচিত করতে পারি তখন তারা নিজেদেরকে আহলুল হাদিস বলে পরিচয় দিল আর আরব দেশগুলিতে সালাফদের অনুসারী যেহেতু যারা আহলুসন্নতল জামা সত্যিকার সুতরাং তারা নিজেদেরকে সালাফি বলে একটা পরিচয় দিল আর মেসরে আর তারপরে আপনার মালয়েশিয়া এইসব দেশে ইন্ডোনেশিয়া এইসব দেশে আনসারুসন্না বা মোহাম্মদী এসব বলে পরিচয় দিল মোহাম্মদী মানে মোহাম্মদ সাল্লাহ ইসলামের খাঁটি অনুসারী আনসারুসন্না মানে যারা সুন্নাতের সাহায্যকারী এই নামগুলি মানুষের নিজের পরিচয়ের জন্য ব্যবহার করা এই নামগুলি কোনো এমন নয় যেগুলি হচ্ছে তৌকিফি নাম আল্লাহর পক্ষ থেকে রসুল্লাহ পক্ষ থেকে আর এই নাম হইতেই হবে এটাও বিষয় নেই এই কাজগুলি হইতে হবে সত্যিকার আনসার উৎসন্ন হইতে হবে সত্যিকার মোহাম্মদী হইতে হবে সত্যিকার সালাফের অনুসারী হইতে হবে সালাফি হইতে হবে সত্যিকার আহরুল হাদিস কোরআন হাদিসের অনুসারী হইতে হবে হাদিস মানে কোরআন হাদিস মানে হাদিস না সুতরাং কোরআনে হাদিসের অনুসারী হইতে হবে আপনার ফরজ ঠিক নেই আপনি কি করে দিস হইতে পারবেন সন্ন্যত ঠিক না থাকলে তো আপনি আহলেদিস হইতে পারছেন না খাঁটি আহলেদিস যদিও মানে মোটামুটি আহলেদি বলতে পারেন যে অনেক ক্ষেত্রে আখিদা মানহাজের ক্ষেত্রে আছে কিন্তু যদি আপনি সন্ন্যতকে উপেক্ষা করেন সন্ন্যতকে অবহেলা করেন তাহলে কিসের আপনি আহলেদিস হলেন কিন্তু সুন্নতের আগে আপনাকে আকিদা মানহাজের গুরুত্ব দিতে হবে আর আকিদার ক্ষেত্রে যদি ভেজাল থাকে তাহলে কি করে আহুল হাদিস আপনি হবেন আর কি করে আপনি সালাফি হবেন সুতরাং এই ক্ষেত্রে অনেকেই সালাফি নাম যে ব্যবহার করা শুরু করেছে এক শ্রেণীর লোকেরা যারা মানুষকে প্রতারিত করছে ওর মধ্যে খারিজি ঢুকেছে চরমপন্থীরা জঙ্গিরা ঢুকেছে হ্যাঁ, যে সালাফিদেরকে বদনাম করছে আহুল হাদিস বদনাম করছে এই বা ওদের কাছ থেকে কিছু সুযোগ লুটছে এই রকমের যারা খারিজের পৃষ্ঠপোষকেরা প্রকাশ্যে তারা হয়তো অস্ত্র হাতে নেয় না কিন্তু যারা অস্ত্র হাতে নিচ্ছে তাদেরকে মদত জগিয়েছে তাদের আপনার তাদের বই পুস্তক দিয়ে তাদের লিখনি দিয়ে তাদের বক্তব্য দিয়ে তারা এক শ্রেণীর লোকের আজকাল বেরিয়েছে যারা নিজেদেরকে বলছে আমরা সই আকিদা সই আকিদা সই সই আকিদা নয় এরা তো বলছিলাম যে কাজে সালাফি হইতে হবে কাজে মোহাম্মদী হইতে হবে কাজে আহরুল হাদিস হইতে হবে কাজে আনসার ওসন্না হইতে হবে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেই জামাতটি হচ্ছে সত্যি সত্যি যেটি আহলুসন্নাত জামা এটি হচ্ছে আল ফিরকাতুন নাজিয়া দেখো বলছে এটি হচ্ছে ফিরকায় নাজাদ প্রাপ্ত দল মুক্তিপ্রাপ্ত দল কারণ কেন ফিরকা না যে এটির নাম লিয়ান্না রসুল্লাহ ফেরাক যখন রসুল্লাহ এই দলগুলির কথা বর্ণনা করলেন তখন বলে কুল্লু হফিনার ইল্লা ওয়াহেদা সবগুলি জাহান নামে যাবে একটি ছাড়া তো একটি যখন নাজাত পাবে তখন সেই দলটি হচ্ছে ফেরকাতুন নাজিয়া কাল ওমান হিয়া ওই দলটি কে বা কারা তারা মা আনা আলিহি সাহাবি যার ওপর আমি আছি আর আমার সাহাবিরা আছে বা থাকবে এটি হচ্ছে মূল নীতি যে আপনি হকের ওপর আছেন কিনা আপনি মানহাজি মানহাজে আদর্শে আপনি সঠিক পথের পথিক কিনা আপনি নাজাদ প্রাপ্ত দল কিনা আপনি সাহায্য প্রাপ্ত দল কিনা এটা জানার জন্য দাবেত মানে কায়দা কানুন হচ্ছে মৌলিক নীতিমালা হচ্ছে যে নবী সাল্লামের আদর্শের ওপর আছেন আপনি আপনার আকিদ আমল আর সাহাবাই রামদের আদর্শের উপর আছেন এক একটি করে পরীক্ষা করেন তখন সবার মুখোশ খুলে যাবে সবার মুখোশ খুলে যাবে নবী করিম সাল্লা সাল্লাম সাহাবাই কেরামরা তারা মিলাদ করেছেন সবরাতে এই ধুমধাম করেছেন মৃতের নামে এই ভোজ ভাজ করেছেন খাওয়াটা হ্যাঁ নামাজের কাফারা ধরেছেন বলেন হ্যাঁ কাজায় উমরি করেছেন কোনখানে যাবেন মানে শিরকে মাজার ছিল পীর আর মরিদি ব্যবসা ছিল এসব ধর্ম ব্যবসা ছিল কি ছিল এসব পীরদের যেসব আকিদা রয়েছে ওয়াহাদাতুল লজুদ আর হলুল আর ফানা ফানার ইস্তর আর তাসাউর শেখ আর পীরের ধ্যান শেখ ধ্যান এসব ছিল কোনটা ছিল না হয়তো পড়া ছিল নামাজের দোয়া পড়া ছিল সম্মিলিত নামাজের পরে ছিল এক একটা করে যাচাই করলে দেখবেন যে কারা হলে সন্ন্যত তার কারা হলে বিধান পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে কেরামরা এই ইসলাম পেশ করেছেন তাবেইনদের কাছে যে আগে ক্ষমতা না না হইলে সংস্কার করতে পারবে না দিন কায়েম হবে না এটা ইসলাম তাদের ছিল যদি ওইটাই থাকে তো ঠিক আর যদি ওইটা না থাকে তাহলে জানতে হবে যারা এই কথা বলছে তারা সাহাবাই কেরম আদর্শ নেই জামাত বলে বেমা কান মিনহা আলা মিনা তাহলে বিভিন্ন যে জামাতগুলি রয়েছে দলগুলি রয়েছে এগুলিকে আমাদেরকে পরীক্ষা করা আবশ্যক বেমান কানা মিনহা আলা মা কান আলী রসুল্লাম ওই সব লোকদের মাধ্যমে যারা রসুল উল্লাহামের আদর্শের ওপর রয়েছে এবং সাহাবাই কেরাম সালাফে সালেহিনের আদর্শের ওপর রয়েছে ওদেরকে সামনে রেখে পরীক্ষা করতে হবে যে এদের আকিদা আমলগুলি এদের কথাগুলি উল্লাহ কথার সাথে মিলছে সাহাবাই কেরামদের কথার সাথে মিলছে তাদের আমলের সাথে মিলছে তাদের আদর্শের সাথে মিলছে দেখতে হবে আল্লাহ সুবাহ والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوا بإحسان رضي الله عنهم ورضوان وعد لهم جنات تجري تحت النهر خالدين فيها أبدا ذلك الفوز العظيم সূরা তওবার আয়াত নম্বর 100 তে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন মুহাজিরিন এবং আনসারদের যারা প্রথম সারির অগ্রগামী এরা এরা হচ্ছে প্রথম আদর্শ মহাজির আনসার বিশেষ করে প্রথম সারি যারা আর তারপরে যারা সমস্ত সাহাবাহিকের আমরাও কারণ পরের যারা সাহাবাহিকের আমরা সাহাবাহিক ওয়ালিন নয় মহাজির আনসার তারাও তাদের অনুসারী ছিল নিষ্ঠার সাথে শুধু তাতে সামিল তারা যারা মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছে তারা বেহসানিন এবং যারা তাদের অনুসরণ করেছে নিষ্ঠার সাথে সদাচরণের সাথে এহসানের সাথে রদুয়াল্লাহ আনহুম আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন ওরাদু আনহু এবং তারাও সন্তুষ্ট হয়ে গেছে এবং হয়ে যাবে তাদের অনুসরণটা কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত এই দরজা খোলা আছে হ্যাঁ মহাজেরিন নেই আনসার নেই কিন্তু তাদের অনুসারী মুতাবিন ওত্তাবে ওন আল্লাহ বেহসান কেয়ামত পর্যন্ত আছে থাকবে কারণ নবিসাল বলেছেন যে সর্বদা একটা দল হকের ওপর থাকবে এরা হচ্ছে তাবে ওন আলহম এহসান এদের উপর আল্লাহ রাজি হবেন এবং তারাও আল্লাহর কাছে তাদের উত্তম পুরস্কার পেয়ে রাজি হয়ে যাবে ও আদ আলহ জান্নাত তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত তৈরি করে রেখেছে আল্লাহ রাবুল্লা আলম তাজরি তাহাতা আনাহার যার নিম্ন দেশে নহর সম প্রবাহিত খালেদিন আফি হাবাদ সেখানে চিরকাল তার বসবাস করবে জাহালিকাল ফৌজুল আজম এটি হচ্ছে মহা সাফল্য হাউলাই জামাত এরে হচ্ছে জামাত এরে হচ্ছে জামাত তাহলে জামাতের জন্য কোরআন করিম কি বলছে সোরা তোবার এ আয়াতে যে সাহাবাই কিরাম আর তাদের যারা অনসারী জি হ্যাঁ তাদের অনুসারী হবে সাহাবাই কিরামদের যুগে যদি না এসে থাকেন তাদের অনুসারী হইতে হবে তাদের অনুসারী হইতে হবে তাহলে জামাত হইতে পারে জামাতুন ওয়াহেদা স্পষ্ট বলছেন শেখ সাল ফজল জামাতুন ওয়া একটি জামাত লেই সাফিহা তাদুন ওয়ালান সাম যাতে হ্যাঁ বহু ভাগ থাকবে না আর বিভক্তি থাকবে না তাহাদুত অনেক দল অনেক জামাত এটাও ইসলামী জামাত এটাও ইসলামী জামাত এটাও ইসলামী দল এটাও ইসলামী দল না না হবে না ওয়ালাইন কেসাম তাদের বিভক্তি থাকবে না মিন আউ্বালিল উম্মাতি আখের রেহা উম্মতের শুরু থেকে শেষ পর্যন্ত উম্মতের শুরু থেকে শেষ পর্যন্ত যারা চলে গেছে তারাও আমার জামাতের লোক যারা আসবে আগামী দিনে এখন আসে তারাও আমাদের জামাতের লোক ব্যাস ওই আকিদা মানহাজের হইতে হবে আদর্শ রসুল্লাহ সাহাবাই কিরামদের বলি তারা আমাদের জামাতের লোক হোম জামাতুন বলছেন যে তারা হচ্ছেন একটি জামাত যেই জামাত পরে আসলে আগের লোকদের জন্য ফুলুসিয়াতের সাথে দোয়া করবে অন্তরে কোনো বিদ্বেষ রাখবে না শত্রুতা রাখবে না ঘৃণা রাখবে না তাদেরকে ভালোবাসবে ভালোবাসার সাথে তাদের অনুসরণ করবে বলছে যাও মিম্বা আদেহীন হাসর আল্লাহ করে বলছেন যে তারা যারা আসবে তাদের পরে কাদের পরে তার আগে কিন্তু লিল ফকারা কথা বলা হয়েছে তারপরে বলা হয়েছে যারা মদিনায় বসবাসকারী এবং ইমানকে যারা আশ্রয় দিয়েছে জি হ্যাঁ তারা হচ্ছে আনসার তাহলে মহাজেরিন আনসার এদের পরে যারা এসেছে তারপরে আতাল্লাহ বলছেন তারা বলে দুয়াই এ দুয়া আল্লাহ শিখেছেন স্বয়ং এই তো প্রত্যেক মুসলিমকে করা উচিত সে যদি সত্যি সহি আকিদ মানহাজের লোক হয় তাহলে মুসলিমদের জন্য কি করবে দোয়া করবে ইমান আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের ওই সব ভাইদেরকে ক্ষমা করে দাও ভাইদের মানে বন্ধের নয় যখন ভাই বলা হয়েছে তো বোনও তাতে সামিল ভাই বোনদেরকে মাফ করে দাও যারা ইমানের সাথে আমাদের পূর্বে চলে গেছে দোয়া হয়ে গেল যারা দুনিয়া থেকে চলে গেছে নবীর আদর্শ সাহাবিক আদর্শ তাদের জন্য দোয়া হয়ে গেল এবং যারা বেঁচে আছে ওদের সাথে আমাদের কেমন আচরণ হওয়া উচিত ওটাও আল্লাহ শিখাচ্ছেন আচরণ করবেন এবং ওই আচরণের জন্য দোয়াও করতে বলছেন আল্লাহ বলেন খুব সুন্দর কথা যারা দুনিয়া থেকে চলে গেছে ওদেরকে ভালোবাসেন বলে ভালো দোয়া করছেন আপনি নেক দোয়া করছেন তাই না ফেরত দোয়া করছেন আর যারা দুনিয়াতে আছে এদের জন্য শুধু দোয়া যথেষ্ট নয় দোয়ার সাথে ওদের সাথে যেহেতু লেনদেন হবে চলাফেরা হবে সামনাসামনি হবে দেখা সাক্ষাৎ হইতে পারে যোগাযোগ হইতে পারে তাই না একই যুগে আছি সুতরাং পরস্পর সহযোগিতা হইতে হবে হকের কাজে নেকির কাজে আল্লাহ বিরুতার কাজে অন্যায়ের কাজে সিরকের কাজে বিদাতের কাজে আর গুমরাহির কাজে আর ভুল ইসলামের আপনি তথ্য পেশ করবেন অপব্যাখ্যা করবেন এই কাজে যেন সহযোগিতা না হয় ইসমদানের ওয়ানের ক্ষেত্রে তো তাই ওদের সাথে আমাদের আচরণটা যারা মুসলিম আপনার যুগে আমার যুগে বেঁচে আছেন পরে যারা আসবে তাদের যুগে তারা যারা থাকবেন তাদের সাথে আচরণটা কেমন হবে বলছেন আল্লাহ যারা মমিন ইমানদার তাদের ক্ষেত্রে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ শত্রুতা রেখো না যারা চলে গেছে তাদের ক্ষেত্রেও আর যারা বর্তমান আছে তাদের ক্ষেত্রেও আগামীতে আসবে তাদের ক্ষেত্রে অনেক সময় কারো সাথে দুশ্মনী থাকলে আরে ওর ছেলে মেয়ে হয়নি ওর গোটা বংশের সাথে দুশ্মনী না এমন শত্রুতা আজকাল ধর্মীয় শত্রুতারা গোড়ামির কারণে মানে মানুষকে গ্রাস করেছে যে যার সাথে দুশ্মনী রাখে ওর ছেলে মেয়ের সাথে দুশ্মনী আছে অথচ ওর ছেলে মেয়ে কোনো দোষ করে ও গোটা পরিবারের সাথে ওর ঘৃণা আছে আল্লাহ নিষেধ করছেন দোয়া হইতে হবে আল্লাহ এমন কোন দুশ্মনী শত্রুতা রাখিও না দোয়া শুধু মুখে হইতে হবে তার মানে কাজে ওইটারই চেষ্টা করতে হবে কাজে যারা বেঁচে আছে তাদের সাথে ওই আচরণটা করার চেষ্টাও করতে হবে আর দোয়াও করতে হবে বলে নিশ্চয় তুমি স্নেহশীল রহিম বড় দয়ালু হেল জামাতুল ওয়াক্তি রসুল ছিল হাসুর দশ এই জামাতটি হচ্ছে রসুল্লাহ যুগ থেকে শুরু করে এলাকে আমিসাদ কেয়ামত পর্যন্ত যে দলটি ছিল আর থাকবে জি ওহম আহলুসন্নাত জামা আবার বলছে সেই দলটি হচ্ছে আহলে সন্না আর আহলে জামাতের যারা বিরোধী হবে ক্ষেত্রে নয় মাসাইলে থাকতে পারে কিন্তু গোড়ামি যত না থাকে গোড়ামি কোনটাকে বলে ফিকি মাসলা গোড়ামি যে আমি হাদিস বুঝি না আমি দলিল বুঝি না আমি বুঝি কি মজা বুঝি অথবা আমি বুঝি আমার ওস্তাদ যে দিয়েছে আমাদের হুজুর কিবলা যে ফতুয়া দিচ্ছে আমার পীর সাহেব যেটা বলেছে সেটাই ঠিক আমি যেমন একজন গুমরা লিখছে আমি জাহান নামে যেতে রাজি কিন্তু নবীকে মাটির তৈরি মানতে রাজি না তার মানে আল্লাহ যদি বলে যে মিন তিন মাটি দিয়ে তৈরি করেছে আমার নবীকে তাও মানতে রাজি না জাহান নামে যাবো তা বলে কথা বলছেন না এরা হচ্ছে গুমরা নিঃসন্দেহে গুমরা এরা আহলে বেদাত এরা আহলে শির হয় আহলে শির কার না বিদাত কখন আহলে সুন্নত নয় তারা যদিও ফেকি মশলা ফেকি মশলা হলে অন্তর খোলা থাকতে হবে ভাই আমারটা ভুল হইতে পারে আপনারটা ভুল হইতে পারে কিন্তু আমি এটাকে দলিল ভিত্তিতে ঠিক মনে করছি এগুলো হচ্ছে আলেমদের কাজ জনগণ তো দলিল ভিত্তিতে বুঝেন আপনার আপনারা দুই আর বুঝেন না বলবেন যে আমি দলিল ভিত্তিতে এটা কিছু বুঝি আপনি কতটা দলিল বুঝেন সুতরাং আপনার ভালো আলেমের অবশ্যই আপনাকে সাহায্য নিতে হবে কিন্তু আলেমদের করণীয় মধ্যম শ্রেণীরও যদি আলেম হয় তারপরেও তাকে রানী বাহাদিসের দলিলগুলি তুলনামূলক স্টাডি করে এই সিদ্ধান্ত নিতে হবে যে যেমন এম শাহির রহমহল্লা বলেছেন যে আমারটা ঠিক আমার কাছে আমি যে ফতোয়া দিচ্ছি সেটা হচ্ছে আমার কাছে ঠিক সবাবুন ইয়াহতমের খাতা কিন্তু ভুল হতে পারে এত অহংকার নেই যে আমি এই ওদিক হবে না একটু না না না এইসব কথা ভুল কথা আমার কথা একটু এদিক ওদিক হবে না এই কথা কোনো মুসলিম বলতে পারে না জায়েজই নয় বলা ভুল হতে পারে ভুল হতে পারে ইচ্ছা করে বলে অনিচ্ছা করে ভুল হতে পারে দুই রকম হতে পারে আর কালামুল মুখালিফ আমার যে বিরোধী ওর কথা হচ্ছে ভুল কারণ আমারটা যখন ঠিক তখন তার কথা হচ্ছে যদিও ফেকার মশলা ফেকার এমাম যদি ফেকার মশলা তারটা ভুল কিন্তু ইহাতে বলে সব ঠিক হইলে হইতে পারে তারটা জি হইতে পারে বিশেষ করে যেখানে দুই দিকে হাদিস হ্যাঁ আঠারো উনিশ বিশ কাছাকাছি দেখছেন একদি একেবারে জয়ীফ একদিকে শহীদ না ওইরকম নয় বেশ অনেক মাসাইল আছে যেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া বড় জটিল বা ইস্তিহাদি মাসাইল ইস্তিহাদি মাসাইল বিশেষ করে যেগুলোতে দলিল স্পষ্ট নয় সেই মাসাইলগুলিতে এই দলটি হচ্ছে জামাত যে দলটি এদের বিরোধী হবে ওই দলগুলির কোন মূল্য নেই আহলে সনতল জামাত ছাড়া যে দলগুলি নিজের নাম জামাত বলছে সেগুলি জামাত নয় ওয়াইন তাসাম্মাদ বিল ইসলামিয়া যদিও তারা নিজের নামকরণ করে ইসলামী জামাত ইসলামী দল জামাত ইসলামী হ্যাঁ এইরকম যদিও যতই চমৎকার নাম হোক না ইসলাম প্রচারে জামাত জামাতে বেরিয়েছে তবলিক জামাত যতই বলুক না কেন ওয়াইন তাসাম্মাদ জামাত দাওয়া যদিও নাম রাখেন নিজের জামাত দাওয়া আরবরা জামাত মানে দাওয়ার জামাত দাওয়া শব্দটি আরবদের মধ্যে পরিচিত আর ভারত বাংলাদেশ পাকিস্তান ওটাকে জামাত তবলিগ তবলিগ জামাত বলে যদি বলে ইসলাম প্রচারের জন্য এই জামাত বেরিয়েছে জামাত এসছে আমাদের গ্রামে আরে যতই জামাত বলেন জামাত না এগুলো ফিরকা ফিরকা কারণ সন্ন্যতের ওপর প্রতিষ্ঠিত নয় আওগাইরা দালিক فكل ما خالف الجماعه التي كان امامها الرسول صلى বলছেন যে যতগুলি কুল্লমা খালাফাল জামাত যতগুলি দল ওই জামাতের বিরোধিতা করেছে বা বিরোধী হয়েছে যার এমাম ছিলেন স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সেই দলগুলি যেই দলগুলি রসুল্লাহাম যে দলের এমাম ছিলেন জামাতের ওই দলের বিরোধিতা করেছে সেগুলি এমন ফিরকা আল মোখা আলফা যেগুলি বিরোধী ফিরকা আল মোতাফারেকা আর ছিন্ন ভিন্ন ফিরকা আল্লাহ সেগুলির সাথে সম্পৃক্ত হওয়া যায় না সেই দলের সদস্য সেই দলের লোক আপনি অমুক জামাতের লোক অমুক দল লোক বলছেন জায়জ নাই আউনান্তাসে বা এলেইহা তাদের তাদের সাথে সম্পৃক্ত হওয়া অথবা তাদের সাথে নিজেকে নিজেদেরকে সম্পর্কিত করা জায়জ নাই ফালাইসা ইন্দানা ইন্তিমাউ ইহলুসন্নাত তৌহিদ আমরা সম্পৃক্ত হব আহলু আহলুসন্নাতের সাথে আর আহলু তৌহিদের সাথে তৌহিদ ওলাদের সাথে যারা তৌহিদ আর সন্ন্যার অনুসারী আল্লাহ কোরআন কানি বলছেন সুরাতুল ফাত এহদিন মুস্তাকিম সেরাতুল্লাদিনা আলিহিম একটি দলের প্রশংসা করেছেন আর দুটি দল থেকে আশ্রয় চাইতে বলেছেন আল্লাহ সেই পথ দেখাও এহদেনা যে পথটি হচ্ছে সোজা এহদেনা সরাত মুস্তাকিম সোজা পথ কোনটা সবটাই তো সবাই তো দাবি করছে আমাদেরটাই সোজা পথ হ্যাঁ তো লক্ষণ হচ্ছে সেরাত আনাম তার ওদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছ আম্বিয়া সিদ্দিকিন সুহাদা সলেহিনদের পথ জি তারা হচ্ছেন আম্বিয়ার পরে সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন খাইরুল খরুন জি স্বর্ণযুগের মানুষ বিশেষ করে এবং তাদের যারা অনুসারী যুগে যুগে এই দলটির কি করতে হবে আপনাকে সদস্য হইতে হবে যে আন আমতা আলিম মুন আম আলিম পুরস্কৃত আর দুটি দলের একটি দল হচ্ছে মগজুব আলিম গজব প্রাপ্ত আর একটি দল হচ্ছে দললিন হ্যাঁ গজব হয়েছে আর না হলে পথভ্রষ্ট হয়েছে গজব হয়েছে কোন দলের উপর যে দলের লক্ষণ হচ্ছে জানে তারপর মানে না সত্যকে জানার পরে মানে না শিক্ষিত মানে না আর আরেক দল হচ্ছে দললিন যারা মূর্খ মানে না অজ্ঞতার কারণে মানে না জি হ্যাঁ এই দুটো দল থেকে আশ্রয় চাওয়া আল্লাহ শিখে সুরাতুল ফাতিহায় যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন তারা কারা এটাও বর্ণনা করে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন নিসার আয়াত নম্বর উনসত্তরে জি হ্যাঁ তাতে বলছেন অমায়তি ইল্লাহ রসুল যার আল্লাহ এবং রসুলের আনুগত্য করি ফাউলাইকা আন যারা আল্লাহ রসুল আনুগত্য করবে তারা ওদের সাথে হবে যাদেরকে আল্লাহ কি করেছেন পুরস্কার করেছেন তারা কারা আল্লাহ বয়ান করছেন মিনান নবী যারা প্রথম শারীর পুরস্কৃত নবী রসুলগণ তারপর দ্বিতীয় শারীর সিদ্দিকহীন চরম সত্য অসত্যবাদী যারা অসহাদা সোহাদা এবং অলামা সোহাদার তাফসির দুটো শহীদ হয়েছে আল্লাহ রাস্তায় যারা এবং অলামাও মুশিদুল রাহিমা আল্লাহ তার জুজামার তফসিরে বলেছেন অসলহীন এবং সলহীন নেক লোক মানে আলেম নয় হয়তো কিন্তু তারা আবেদ নেক লোক কোরআন সুরান অনুসারী তারাও এরা হচ্ছে এই চারটি হচ্ছে চার শ্রেণীর মানুষ হচ্ছে পুরস্কৃত ফল জামা আল্লাতি ইত্তাহাদ মানহাজা কিতাব আল্লাহ সুন্নাত রসুল যেই জামা তাদের মানহাজ ধরেছে আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নাতের মানহাজ হচ্ছে কোরআন এবং সুন্না ও আমেল আদবে কৌলেহি এবং রসুল্লাহামের এই উক্তির ওপর আমল করেছে সাল্লাহ সাল্লাম কি ফাইন্নাহ মাইয়ায়েশ মিনকুম বাদি আমার পরে যারাই তোমাদের বেঁচে থাকবে কিছু সময় ফাঁসাইয়ার এখতলাফান গেজিরা অনেক মতবিরোধ দেখবে তাহলে সমাধান কি আর রসুর আল্লাহ বলছেন বে সুন্নতি আমার সন্ন্যতকে আদর্শকে আঁকড়ে ধরো অসন্নতিল খোলাফাই রাশেদিন আল মাহাদিন ইমবাদি আমার পরে হেদায়ত প্রাপ্ত যারা খোলাফা রাশেদিন আবাকার উমার উসমান আলী তাদের আদর্শকে আঁকড়ে ধরো সেটাকে মজবুত করে ধরো আব্দু আলহিবিন নামাজ মাড়ির দাঁত দিয়ে চেপে ধরো কোরআন সন্নাকে তো মাড়ির দাঁত দিয়ে চেপে ধরা যায় না কিন্তু এটা কি এটা ভাষার অলঙ্কার ভাষার অলঙ্কার সামনের দাঁত দিয়ে কোনো কিছু চেপে ধরলে একটা টান দিলে দাঁত সহ বের করে নিয়ে যাবে দাঁতও ভাঙবে লাঠিও যাবে তাই না কিন্তু যদি মাড়ির দাঁত দিয়ে চেপে ধরেন তো অত সহজ বের করতে পারবেন না মানে এমন মজবুত করে ধরো যাতে তোমার কাছ থেকে কেড়ে না নিতে পারে এই আদর্শ ইয়াকুম অমহদা এটা তাহলে অনুসরণ অনুসরণ করতে হবে এই তরিকার আর সতর্ক সাবধান ওয়া ইয়াকুম মহদাসাতিল নতুন নতুন কথা কাজ থেকে সাবধান ইয়াকুম সাবধান সতর্ক জি নতুন আকিদা নতুন আদর্শ নতুন কথাবার্তা দিনের নামে ধর্মের নামে নতুন আমল ওগুলোতে বেঁচে থাকা ফাইনাকুল্লাহ মহদাসাতিম বেদাহ হাউলাহমল জামাতুল মোতাবার এটা হচ্ছে শরীয়তে স্বীকৃত জামাত ওমা আদাহমিনাল জামাত আর যেগুলি অন্যান্য দল রয়েছে ফাইন্নাহলা এতেবার আল্লাহ ওগুলি কোনো স্বীকৃতি নাই ইসলামে বালহিয়া জামাতুল মুখালেফা সেগুলি বিরোধী দল হক আর সেগুলি বিভিন্ন স্তরের কোনোটা বেশি দূরে কোনোটা কাছে ওই কথাটি একটু আগে বলছিলাম না যে যেই দলগুলি মুনহারিফ হ্যাঁ বকর পথে পরিচালিত দল ভুল পথে চলে গেছে সেই দলগুলি কোনটা হক থেকে অনেক দূরে চলে গেছে কোনটা বেশ কিছু দূরে গেছে কোনটা কিছু দূরে গেছে সামান্য কিছু দূরে গেছে বিভিন্ন পর্যায়ে তারা রয়েছে বলছেন যে সেগুলো দূর হওয়ার ক্ষেত্রে হক থেকে দূর হওয়ার ক্ষেত্রে এবং হকের কাছে হওয়ার ক্ষেত্রে বিভিন্ন অবস্থায় সেই দলগুলি রয়েছে ওয়ালাকিন কুল্লু হাতাহাতা ওয়াইদ তবে সবগুলির জন্য এই হাদিসে কি রয়েছে ধমক রয়েছে শাসানি রয়েছে না সবগুলি জাহান নামে যাবে সবগুলি শাস্তি হচ্ছে নাম জি হ্যাঁ আবার ওই উদাহরণ দি যাদের বেশি ছেলে মেয়ে আছে তারা বুঝতে পারে এক দুটা ছেলে নিলে তো বুঝতে পারবেন না তাই না এই জন্য এটা আমি বেশি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে আল্লাহ দিয়েছে ধরেন তিন চারটে ছেলে ভুল করেছে তিন চারটে ছেলে ভুল করেছে সবগুলিকে বলছে সবগুলিকে পিটবো তাই না সবগুলিকে দেখবো হ্যাঁ আজকে ভালো করে মজা দেখাবো ভালো ভাষায় বলছে মজা দেখাবো ধরে পরে দেখলাম এক একজনের জিজ্ঞাসাবাদের পরে দেখলাম যে এর সামান্য ভুল হ্যাঁ এর ভুল একটু বেশি এর ভুল খুব বেশি সবগুলি একই শাস্তি কিন্তু বললাম তো যে সবগুলিকে মজা দেখাবো এর মজাটা হালকা ব্যাস আর করবে না হয়ে গেল আরেকজন কান দেয় না আরেকজন দাঁড়িয়ে থাকতো হ্যাঁ আরেকজন হ্যাঁ। মায়ের হইত ঠিক না যদিও মারাটা ভালো কাজ নেই সহজে না অত দূর যে দরকার নেই বুঝতে পারছেন না তো এই যে হাদিসের শাস্তিগুলো ঠিক ওই রকম কিন্তু এই হাদিসটা এইভাবে ব্যাখ্যা করতে হয় আমরা বিদ্যার্থীদেরকে ঢাল আর সবগুলি কি একই খুরের মাথা মোড়া বলছি না আর তারা মানে একই স্তরে নয় জি হ্যাঁ ভালো করে শোনেন ওয়ালাকিন্না কুল্লোহা তাহাতাল ওয়াইদ সবগুলির জন্য এই শাস্তি রয়েছে শাস্তির আন্ডারে রয়েছে কুল্লাহ ফিন্নার ইল্লা একটি দল জান্নাতি বাকি সবগুলি জাহান্নামে যাবে এই রসুল্লাহ সবের শাস্তির কথা শাসানির কথা সবার ক্ষেত্রে প্রযোজ্য নাসারুল্লাহ আল আফিয়া শেখ বলছে আল্লাহ যেন আমাদের কি করেন আফিয়ার দান করেন নিরাপদ রাখেন জাহান নামের আজাব থেকে এবং দুনিয়ার গুমরাহি থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জত আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল